মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কভু মৃত বল না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কভু মৃত বল না বরং জীবিত তারা তোমরা বুঝো না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের প্রভু মৃত বল না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের প্রভু মৃত বল না বরং জীবিত তারা তোমরা বোঝো না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবর মৃত না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের প্রভু বলো বল না দুনিয়াকে তুচ্ছ করে সব কিছু ফেলে জিহাদের মাঠে যারা যায় গো চলে দুনিয়াকে তুচ্ছ করে সব কিছু ফেলে জিহাদের মাঠে যারা যায় গো চলে তাদেরই জীবন বড় বেশি দামি ইহকাল পরকালে নেই কো ভাবনা মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বল না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কভু মৃত বল না বরং জীবিত তারা তোমরা বোঝো না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কভু মৃত বল না মুজাহিদ হয়ে শহীদ মরে যায় না তোমরা তাদের কভু মৃত বল না আল্লাহর রাহে যারা জীবন দিল শহীদি সারাব পিয়ে ধন্য হলো আল্লাহর রাহে যারা জীবন দিল শহীদি সারাব পিয়ে ধন্য হলো চির বিজয়ী তারা চির অমর তুমি আমি চর্ম চোখে দেখতে পারি না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বল না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বল না বরং জীবিত তারা তোমরা বোঝো না মুজাহিদ হয়ে শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বল না মুজাহিদ হয়ে শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বল না জীবনের বিনিময় চাইল যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা জীবনের বিনিময় প্রতিষ্ঠা করা তারা কি কখনো মরিতে পারে মৃত্যু সেখানে কবু যেতে পারে না মুজাহিদ হয়ে শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বল না মুজাহিদ হয়ে শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বল না বরং জীবিত তারা তোমরা বোঝো না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বল না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বল না মৃত্যু হল কষ্টদায়ক একটি যন্ত্রণা মুজাহিদ পায় না কবু সেই বেদনা মৃত্যু হল কষ্টদায়ক একটি যন্ত্রণা মুজাহিদ পায় না চৌভুষে বেদনা পিপিলিকা কামড়ে দিলে লাগে যতটু শহীদের আত্মা ততটুক পায় না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বলো না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বলো না বরং যে তারা তোমরা বোঝো না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত্যু বলো না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত্যু বলো না হাসরের দিন তারা উঠবে ময়দানে রক্ত মা কাছে রাকাটা চিহ্ন বদলে হাসরের দিন তারা তোমার কাছে রাখাটা ছিন্ন বদলে আল্লাহ তালা খুশি হয়ে বলবে ডাকিয়া জন্নতে চলিয়া যাও হিসাব লাগবে না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বল না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বল না তোমরা বলছো না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত্যু বলো না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত্যু বলো না শহীদের আত্মাটাকে করে আকতল ভরে দে সবুজ রঙের পাখির ভিতর শহীদের আত্মাটাকে করে আকতল সবুজ রঙের পাখির ভিতর জান্নাতে থাকে পাখি জান্নাতি ফল খায় উড়ে চলে ডালে ডালে মেলিয়া ডানা মুজাহিদ হয়ে শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত্যু বল না মুজাহিদ হয়ে শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত্যু বল না বরং যে তারা তোমরা বোঝো না মুজাহিদ হয় শহীদ ভরে যায় না তোমরা তাদের কবু মৃত বলো না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বলো না শহীদের মর্যাদা যে কত পরে কোরআন হাদিস খুলে দেখো না পড়ে শহীদের মর্যাদা যে কত পরে কোরআন হাদিস খুলে দেখো না পড়ে মিলবে সে তা শত শত প্রমাণে কথার জিহাদের পথ চারা মুক্তি পাবে না মুজাহিদ হয়ে শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বল না মুজাহিদ হয়ে শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বল না বরং জীবিত তারা তোমরা বোঝো না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বলো না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বলো না মুজাহিদ হয় শহীদ মরে যায় না তোমরা তাদের কবু মৃত বলো না